মাঠ ভরা ওই সবুজ দেখে সোনালি স্বপ্ন বুকে মাঠ ভরা ওই সবুজ দেখে সোনালি স্বপ্ন বুকে মাঠ ভরা ওই সবুজ দেখে সোনালি স্বপ্ন বুকে যার কথা মনে পড়ে সে যে আমার পালনেওয়ালা সে যে আমার পালনেওয়ালা সে যে আমার পালনেওয়ালা মঠোরা ওই সবুজ দেখে সোনালি স্বপ্ন বুকে মঠোরা ওই সবুজ দেখে সোনালি স্বপ্ন বুকে যার কথা মনে পড়ে সে যে আমার পালনেওয়ালা সে যে আমার পালনেওয়ালা সে যে আমার পালনেওয়ালা রাতের ওই আকাশ ভরা চন্দ্র তারা চন্দ্র তারা দিনে দেই সূর্য যে আলোর ফোয়ারা লোর ফোয়ারা রাতের ওই আকাশ ভরা চন্দ্র তারা দিনে দেই সূর্য যে আলোর ফোয়ারা রাতের ওই আকাশ ভরা চন্দ্র তারা দিনে দেই সূর্য যে আলোর ফোয়ারা উদয়ারস্ত যাওয়া ধরাতে আলো দেওয়া উদয়ারস্ত যাওয়া ধরাতে আলো দেওয়া যার হুকুম সে পালন করে সে যে আমার পাল্লেওয়ালা সে যে আমার পাল্লেওয়ালা সে যে আমার পাল্লেওয়ালা মাঠভরা ওই সবুজ দেখে সোনালি স্বপ্ন বুকে মাঠভরা ওই সবুজ দেখে সোনালি স্বপ্ন বুকে যার কথা মনে পড়ে সে যে আমার পাল্লেওয়ালা আমার পালেওয়ালা আমার পালেওয়ালা ওই দেখি ঝাঁকে ঝাঁকে উড়ছে পাখি উড়ছে পাখি চুরে ওই কার নামে যে উঠলো ডাকি উঠলো ডাকি ওই দেখি ঝাঁকে ঝাঁকে উঠছে পাখি সুরে ওই কার নামে যে উঠলো ডাকি ওই দেখি ঝাঁকে ঝাঁকে উঠছে পাখি সুরে ওই কার নামে যে উঠলো ডাকি ডাকে সে ভোর বিহানে ঘুরে সে বনে বনে ডাকে সে ভোর বিহানে ঘুরে সে বনে বনে ডাকে সে যাকে মধুর সুরে সে যে আমার পাল্লেওয়ালা সে যে আমার পাল্লেওয়ালা সে যে আমার পাল্লেওয়ালা মাঠোরা ওই সবুজ দেখে সোনালি স্বপ্ন বুকে মাঠোরা ওই সবুজ দেখে সোনালি স্বপ্ন বুকে যার কথা মনে পড়ে সে যে আমার পাল্লেওয়ালা সে যে আমার পাল্লেওয়ালা সে যে আমার পাল্লেওয়ালা সে যে আমার পাল্লেওয়ালা সে যে আমার পাল্লেওয়ালা সে যে আমার পাল্লেওয়ালা